সেটি হলো বদরের যুদ্ধ যে রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে বদরের প্রান্তে এসে উপস্থিত হন আবু সুফিয়ান সে তার কাফেলা নিয়ে নিরাপদে মক্কার দিকে চলে যায় এদিকে আবু জাহাল ওই আবু সুফিয়ানকে সাহায্য করার উদ্দেশ্যে এক হাজার সশস্ত্র সৈন্য নিয়ে সেও বদরের প্রান্তরে এসে উপস্থিত হয় এবারে রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম তার গুপ্তচরদের মাধ্যমে যখন জানতে পারলেন যে আবু সুফিয়ান হাতছাড়া হয়ে গেছে এখন তারা আবু জাহালের মুখোমুখি এখন তিনি পুনরায় পরামর্শের জন্য সাহাবাদেরকে ডাকলেন এবং বললেন যে এই মুহূর্তে আমরা কি করি রসুল আকরাম সাল্লাহ ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর নবী তার হৃদয়ে তো মানুষের ব্যাপারে কোনো ভয় নেই কিন্তু তার সাহাবারা এই মুহূর্তে কে কতটুকু ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিতে পারে এ বিষয়টি প্রিয় নবীর হৃদয়ে প্রশ্ন হিসাবে জেগে উঠছিল এজন্যই তিনি আবার পরামর্শ করতে বসলেন এবং বললেন যে এখন আমরা কি করি আবু বকর রাজি আল্লাহ তালা আনহু তিনি কথা বললেন হজরতে ওমর কথা বললেন হজরতে মেকদাদ ইবনুল আসওয়াদ কথা বললেন সাদ ইবনে মোয়াজ কথা বললেন এবং আবদুল্লাবিন মাসুদ থেকে বোখারিতে একটি রেওয়ায়ত এসেছে আবদুল্লাবিন মাসুদ বলেন যে সেদিন মেকদাদ ইবনুল আসওয়াদের যেই ভূমিকা আমি দেখেছি আমি যদি এই ভূমিকার নায়ক হতে পারতাম তাহলে আমার কাছে এটি সারা পৃথিবীর অন্যান্য সব জিনিসের চেয়ে এটি শ্রেষ্ঠ এবং প্রিয় বলে আমি মনে করতাম আর সেটা ছিল সাদ আসলাদ বলেছেন যে আল্লাহ আপনি আমাদেরকে যা করতে বলবেন আমরা সেটি করতে প্রস্তুত যে কথা শুনে রসুল অত্যন্ত খুশি হয়েছেন এরপর যখন এই কথাটা সিদ্ধান্ত আকারে যখন নাকি সবার সামনে প্রতিভাত হলো যে এখন যুদ্ধ ছাড়া আবু জাহালের মুখোমুখি হওয়া ছাড়া আর ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নেই আর কোরআনে কারিমেও আল্লাহ রব্বুল আলমিন ইশারা করেছেন যে ওয়াই ইয়াইদুকুমুল্লাহ এহেদাত এফাতেইনে আন্নাহা আলাকুম হে রসুল আপনি স্মরণ করুন যখন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছেন যে দুই দলের যে কোনো এক দল আপনাদের হাতে এসে যাবে সুতরাং এটি আল্লাহর ওয়াদা ছিল কাজে আবু জাহালের দল হোক অথবা আবু সুফিয়ানের কাফেলা হোক যেটাই মুসলমানদের মুখোমুখি হবে আল্লাহর ওয়াদা মোতাবেক মুসলমানরা তাদের উপর বিজয়ী হবে কাজী রসুল আকরাম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সামনে অগ্রসর হওয়ার এবং ওদের মোকাবিলা করার সিদ্ধান্ত রসুল সাল্লাহ সাল্লাম নিয়েছেন আবু জাহাল তাকে কিন্তু পথে কতিপয় লোক এই পরামর্শ দিয়েছিল যে আবু সুফিয়ান যখন নিরাপদে কাফেলা সহকারে মক্কার দিকে চলে গেল কাজে আমাদের মূল উদ্দেশ্য যেটি ছিল আবু সুফিয়ানের কাফেলাকে রক্ষা করা সেটা যখন হয়ে গেছে আমাদের সামনে আগবাড়িয়ে যুদ্ধের দিকে অথবা অন্য কোনো ঝুঁকি নেওয়া আমাদের দরকার নেই কিন্তু আবু জাহাল সে তো এত দুষ্ট ছিল যেমন ওলামাই কেরাম বলেছেন ইবলিশ সে হলো জিনদের মধ্যে শয়তান আর আবু জাহাল সে হলো মানুষদের মধ্যে শয়তান ইবলিস শয়তানুল জেন ও আবু জাহাল শয়তানুল এন্স তার অস্থি মজ্জা পুরোটাই ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ছিল যার কারণে সে বলল না ফিরে যাব না বরং বদর যুদ্ধের সেখানে যাব এবং সেখানে গায়িকারা গাইবে নাচবে মদ পান করব এবং ওঁট জবাই করে আমরা সেখানে নিজেরা আনন্দ স্ফূর্তি করব এরপর নিজেদের শৌর্য বীর্য দেখায়ে আমরা মক্কার দিকে ফিরে আসব আসলে আল্লাহ রব্বুল আলমিন তিনি তো ফয়সালা করে রেখেছেন এ সকল বাতিল এবং জালিমদেরকে যাতে করে নিশ্চিন্ন করে দেয়া যায় সেই সিদ্ধান্ত এবং সেই ব্যবস্থা তো আল্লাহ রব আলমিন করে রেখেছেন তো যখন সবাই মুখোমুখি হলো এক্ষেত্রে অনেক বর্ণনা রয়েছে যে রসুল আকরাম সাল্লাম এবং সাহাবারা প্রথমে যেখানে তাদের অবস্থান নির্ণয় করেছেন সাহাবাদের মধ্যে কেউ কেউ রসুলকে পরামর্শ দিয়েছে যেমন আল হবাব এমনি মঞ্জের তিনি বললেন যে রসুল আল্লাহ আপনি যেখানে অবস্থান নিয়েছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্তকৃত নাকি এটা যুদ্ধের একটা পলিসি তখন রসুল বললেন না এটা একটা যুদ্ধের পলিসি এটা যুক্তিসঙ্গত হলে এটা পরিবর্তন হতেও পারে তখন ওই সাহাবি বললেন যে রাসুল আল্লাহ আমরা মনে করি যে আমরা আরেকটু বদর প্রান্তের আরেকটু সামনে এগিয়ে গিয়ে যে কূপ যেগুলো রয়েছে এগুলো আমরা নিজেদের নিয়ন্ত্রণাধীন করে নেই যাতে করে আমরা এখানে পানি রেখে পানি পান করতে পারবো আর কাহাপের তখন পানি থাকবে না তখন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম বললেন অত্যন্ত সুন্দর একটি পরামর্শ তুমি দিয়েছ এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কেউ যদি সুন্দর যুক্তিসঙ্গত কোনো পরামর্শ দেয় তাহলে যিনি আমির যিনি নেতা যিনি পরিচালক সাদরে সেটাকে গ্রহণ করা উচিত যেমন রসুল আকরাম সাল্লাহ সাল্লাম গ্রহণ করেছেন তিনি একথা বলেন নাই না আমি যেটা করেছি সেটাই বরঞ্চ সাহাবারা যখন সুন্দর পরামর্শ দিয়েছেন তখন তিনি সেটাকে গ্রহণ করে নিয়েছেন যুদ্ধ একেবারে সমাগত আর কিছুক্ষণ পরেই হয়তো শুরু হবে সাহাবারা রসুল আকরম সাল্লি ওসাল্লামের জন্য হাদিসের পরিবেশায় আরিস বলা হয় মানে বিশেষ ছোট্ট একটা জায়গা নির্ধারণ করে দিলেন আর রসুল আকরম সাল্লি ওসাল্লাম ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করে এমনভাবে মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কাঁদলেন প্রার্থনা করলেন এবং আবেদন করলেন এভাবে হাদিসের মধ্যে বোখারিতে এসেছে যে রসুল আকরম সাল্লাম বললেন আল্লাহমাইনি আনসুদুকা আহাদাকা ওয়াদাকা হে আল্লাহ আপনি যে ওয়াদা এবং অঙ্গীকার করেছেন আজকে আমরা সেটা আপনার কাছে চাচ্ছি সেটার বাস্তবায়ন আপনি করুন হে আল্লাহ ইনতাহালিক হাজিহিল এসাবাতুলাম থুবাদ এই মুষ্টিমেও কিছু সংখ্যক মুসলমান এরা যদি আজকে এখানে যদি ধ্বংস হয়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় তাহলে আপনার আর এবাদত করা হবে না এমন মর্মস্পর্শী প্রার্থনা তিনি করতেছিলেন হজরত আবু বকর রাজি আল্লাহ তাল আনহু তিনি এসে রসুলের এই ধরনের প্রার্থনা দেখে তিনিও আবেগ আপ্লুত হয়ে যান এবং তিনি বলেন হাসপুকা ইয়া আল্লাহ হে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আপনার যে অবস্থা দেখেছি আপনি তো মুস্তাজাবুদ্দাওয়া আল্লাহ আপনার দোয়া কবুল করবেন তখন রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামও বুঝতে পেরেছেন যে তার সাহাবাদের মনোবল ফিরে এসেছে যেমন আবু বকর বলেছে হাসবুক তখন রসুল খুশি মনে সেখান থেকে এই কথা বলতে বলতে বের হলেন সাইহুজামুল জামাও এই শত্রুরা এরা পরাভূত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করে পালাবে আর রসুল সাল্লাহ সাল্লাম ওই যুদ্ধের প্রাককালে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন আল্লাহ অমুককে ধ্বংস করেন আল্লাহ অমুক পাপিষ্টকে আপনি ধ্বংস করেন আল্লাহ অমুককে আপনি ধ্বংস করেন অলিদ ওতবা সাইবা রবিয়া উমাইয়া এদের নাম ধরে ধরে এমনকি রসুল আকরম সাল্লাম সাহাবাদেরকে এমন সুসংবাদও দিয়েছেন যে অমুক জায়গায় অমুক জায়গায় অমুক জায়গায় অমুক নিহত হবে অমুক জায়গায় অমুক কাফেরদের নিহত হবে এবং আবদুল্লাবিন মাসুদ থেকে হাদিস বর্ণিত আছে যে রসুল যেই সুসংবাদ দিয়েছিলেন যে অমুক অমুক জায়গায় মারা যাবে ঠিক ঠিক তাদের লাশ যুদ্ধের শেষ হয়ে যাওয়ার পরে সেখানে সেখানে পতিত অবস্থায় পাওয়া গিয়েছে রসুল আকরাম সাল্লাহ আলী সাহাবাদেরকে বললেন যে আমার নির্দেশ ছাড়া যুদ্ধ তোমরা শুরু করবে না এদিকে মক্কার পক্ষ থেকে যারা এসেছে তাদের মধ্যে কয়েকজন সামনে বাড়িয়ে বলল যে এই তোমরা কারা রয়েছো আসো মল্ল যুদ্ধে আমাদের সাথে উপনীত হও তখন আনসারদের কয়েকজন বের হলো আনসারদের কয়েকজন বের হলো ওদের মোকাবেলা করার জন্য তখন ওরা জিজ্ঞাসা করলো যে তোমরা কারা বললো আমরা নাহানু আনসার বললো যে আমরা তোমাদেরকে চাই না মক্কার ওই সমস্ত লোকদেরকে আমরা চাই যারা তাদের বাপদাদার ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্মকে গ্রহণ করেছে আমরা তাদেরকে চাই তারা সবে ই বনেছে এ কথা যখন বলল তখন প্রিয় নবী রসুল আকরম সাল্লাহ সাল্লাম বললেন খুমিয়া আলী খুমিয়া হামজা খুমিয়া ওবায়দা হে আলী বের হও হে হামজা বের হও ওবায়দা বের হোক বলার সাথে সাথে বাস পাখির মতো তারা বের হলেন আর ওই পক্ষেও তিনজন আলী রাজি আল্লাহ তালু যার মোকাবিলা করেছেন তাকে হামজা রাজি আল্লাহ তালু যার মোকাবিলা করেছেন তাকে তৎক্ষণাৎ প্রথম চান্সেই তাদেরকে হত্যা করেছেন পরে ওবায়দ ওবায়দা রাজি আল্লাহ আবু ওবায়দা যিনি তিনি যার মোকাবিলা করেছেন তাদের মধ্যে টক্কর হচ্ছিল পরে আলী রাজি আল্লাহ তাল এবং হামজা এগিয়ে গিয়ে তাকেও তখন শেষ করে দেয় আর তখন মক্কার কাফেররা আর ধৈর্য ধারণ করতে পারে নাই তখন সবাই ঝাঁপিয়ে পড়েছে আক্রমণে আর মুসলমানরাও তখন ঝাঁপিয়ে পড়েছে এই যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন মুসলমানদেরকে স্পষ্ট বিজয় দান করেছেন যেখানে কাফেরদের সত্তর জন নিহত হয়েছে আর মুসলমানদের চোদ্দ জন মুসলমানদের চোদ্দ জন সাহাবি শাহাদ বরণ করেন এখানে বোখারিতে অনেকগুলো বর্ণনা রয়েছে আব্দুর রহমান না আউফ রাজি আল্লাহ তিনি বলেন আমি বদরের যুদ্ধে ময়দানে যখন কাতার মানে বন্দী হয়ে দাঁড়িয়ে আছি ডান দিকে তাকিয়ে দেখি কম বয়সী ছোট্ট একজন বাম দিকে তাকিয়ে দেখি কম বয়সী একজন তো তখন আমি মনে মনে বললাম যে আমার পাশে যদি একজন আরো মানে বয়স্ক মানে প্রবীণ এবং অভিজ্ঞ যদি লোক থাকত তাহলে ভালো ছিল কিন্তু তিনি আবার বলেন যে একটু পরেই আমার ডান পাশে যে ছিল সে কানে কানে আমাকে বলল যে চাচা আবু জাহাল কোথায় আবু জাহালকে যদি আপনি দেখতে পান তৎক্ষণাৎ আমাকে জানিয়ে দেবেন এবার আব্দুর রহমান আউব বলেন তুমি আবু জাহালকে দিয়ে কি করবে তখন সে বলল কয় যে আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে এই ওয়াদা করেছি যে আবু জাহাল মোহাম্মদ সাল্লি আলী আসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে সর্বোচ্চ শত্রুতা পোষণ করেছে নিষ্ঠুরতার কোনো কিছু ছাড়েনি আমি এই অঙ্গীকার করেছি আল্লাহ যদি আমাকে এই সুযোগ করে দেয় আমি যদি আবু জাহালকে দেখতে পাই হয় আমি তাকে হত্যা করব অথবা তাকে হত্যা করতে গিয়ে শহীদ হয়ে যাব আবার সে কিন্তু এমনভাবে চুপে চুপে আব্দুর রহমান ইবিন আউফকে কথা বলছিল যাতে করে পাশের যে দাঁড়িয়ে আছে সে যেন না শুনে আব্দুর রহমান ইবিন আউফ বলেন আমি অবাক হয়ে গেলাম আমি একটু আগে মনে করছিলাম যে এরা ছোট্ট এখন দেখছি যে এই জায়গায় অন্য কেউ আসুক এটা এখন আর আমি পছন্দ করছি না কিছুক্ষণ পরে বাম পাশে যে ছেলেটি ছিল সেও ঠিক কানে কানে যাতে করে ওই ডান পাশের সে যেন না শুনে বললো যে ইয়া আব্দ ইয়া চাচা ইয়া আম হে চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেবেন সেইম কথা সেইম অনুভূতি তখন তিনি বুঝতে পারলেন আপনাদের আপনাদেরকে বলছি যে এই দুইজন হজরতে আব্দুর রহমান ইবনা আউফের ডান পাশে এবং বাম পাশে যে এই দুইজন ছিল এই দুইজন ভাই একজন মোয়াজ আর একজন মাওয়াজ আফরা নামনি জনৈক সাহাবিয়ার দুই সন্তান এইভাবে ইসলামের জন্য দিনের জন্য আস আল্লাহর কালিমাকে বলন্দ করার জন্য কাফেরদের বিরুদ্ধে এইভাবে তারা নিজেদের যান বাজি রেখে সেখানে তারা যুদ্ধ করেছেন আব্দুর রহমান আউব বলেন যখনই আবু জাহালকে আমি দেখতে পেলাম তৎক্ষণাৎ আমি আমার সাইডের দুজনকে বলে দিলাম এই তোমরা যাদেরকে চাচ্ছ তোমরা যাদের জন্য অপেক্ষা করছ সেই আবু জাহাল সামনে তিনি বলেন এই কথা বলার সাথে সাথে চোখের পলকে বাজ পাখির মতো ওই দুইজন আবু জাহালের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং উভয়ে একসাথে আবু জাহালের উপরে আঘাত করে এবং আবু জাহালকে আপনার পরাজিত করে এবং তাকে শুইয়ে ফেলে এবং তার প্রাণ বায়ু প্রায় বের হয়ে যাওয়ার মতো অবস্থায় তাদেরকে সৃষ্টি করে দেয় এইভাবে বদরের যুদ্ধে সাহাবারা অংশগ্রহণ করেছেন এবং মুজাহিদিনরা এইভাবে যুদ্ধ করেছেন হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রব্বুল আলমিন এই যুদ্ধে মুসলমানদেরকে সাহায্য করেছেন ফেরেস্তা দিয়ে এজি ওয়াহি রব্বুকে ইলাল মালা ইকাতে আন্নি মা আকুম ফসব্বেতুল্লাদিন আমানু সাউলকে ফি কুলুবিল্লাদিনা রব ফদরেবু ফৌকালা আনাকে অদরেবু বিন বানান প্রথমে এক হাজার এরপর তিন হাজার এরপর আল্লাহ বলেছেন প্রয়োজনে পাঁচ হাজার আমি তোমাদের সাহায্যের জন্য আমি ব্যবস্থা করে দেব মুসলমানদের কে আল্লাহ রব্বুল আলমিন সাহায্য করেছেন তারা বিজয়ী হয়েছে যদি সেদিন মুসলমানরা যদি বিজয় লাভ না করতো তাহলে পৃথিবীর ইতিহাস ইসলামের ইতিহাস এভাবে আর লেখা যেত না সমস্ত পৃথিবীর টনক নড়েছে একই ব্যাপার মাত্র তিনশত তেরো জন এবং অস্ত্রশস্ত্র বলতে গেলে নিয়ে আসে নাই কারণ তারা তো মনে করেন নাই যে এত বড় যুদ্ধ হবে কিন্তু এর পরেও তারা যেই বীরত্ব সাহসিকতা দেখিয়েছেন এবং সশস্ত্র শক্তিশালী একটা দলকে তারা যেভাবে পরাজিত করেছেন সেখানে আবু জাহাল ওতবা সাইবা রাবিয়া ওয়ালিদ উমাইবনে খালফ এই ধরনের বড় বড় চব্বিশ জন কোরাইশদের নেতা মক্কার নেতারা সেদিন সেখানে নিহত হয়েছে যাদেরকে পরবর্তীতে এক কূপের মধ্যে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম ফেলে রেখেছেন অক্কাশা ইবনে মেহসান আল্লাহ তাল তিনি বলেন যে আমি যুদ্ধ করতে করতে আমার হাতে যে তরবারি ছিল এটা ভেঙে যায় আমার হাতে এখন কিছু নাই তখন আমি রসুল আকরাম সাল্লাহ আলী আসাল্লামকে বললাম যে ইয়া রসুল আল্লাহ আমার তো যুদ্ধ করার মতো তরবারি আমার হাতে যেটা ছিল সেটা এখন নাই রসুলের মজেজা শুনুন রসুল আকরাম সাল্লাহ আলী ওসাল্লাম তখন একটা খেজুরের একটা ডালা এটা এইভাবে নিয়ে হজরতে অকাশ মেহসানের হাতে দিয়ে বললেন এটা নিয়ে যুদ্ধ করো হাদিসের মধ্যে এসেছে অক্কাশা ইবনে মেহসান এটা এই খেজুরের এই ডালা বা কাণ্ড হাতে নেয়ার সাথে সাথে সেটা উন্নত মানের একটি তরবারিতে রূপান্তরিত হয়ে যায় আর তিনি এটা দিয়ে শুধুমাত্র বদরের যুদ্ধ পরিচালনা করেছেন এটা নয় বরঞ্চ তিনি এই তরবারি দিয়ে আরো যুদ্ধে তিনি যুদ্ধ করেছেন রসুল আকরম সাল্লাম এই যুদ্ধে হাতের মধ্যে কিছু বালি নিয়ে আল্লাহর নাম নিয়ে শাহাতিল উজুহ বলে এভাবে যুদ্ধের ময়দানে কাফের কাফেরদের দিকে নিক্ষেপ করেছেন আর হাদিসে কোরআনে এসেছে যে সাথে সাথে সমস্ত কাফেরদের চোখে মুখে গিয়ে এই বালি পড়েছে আর কোরআনে আল্লাহাক বলেছেন অমা রামাইতা এজ রামাইতা ওলা কিন্দাল্লাহ রামা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি বালি নিক্ষেপ করেছেন বরঞ্চ আল্লাহ নিক্ষেপ করেছে ঠিক তেমনি আবু জাহাল হাসির কথা বটে আবু জাহালও কিন্তু যুদ্ধ শুরু হওয়ার আখ্যান দিয়ে বলছিল যে আল্লাহ যারা সত্যের পথে আছে আপনি তাদেরকে বিজয় দান করুন ইনতস্তপ্তহ ফকাদে যা আকুমুল ফাতে হে কাফেররা তোমরা যদি বিজয় যদি কামনা করে থাকো তো বিজয় তো এসেছে বিজয় এসেছে যারা সত্যের পথে রয়েছে তাদের সপক্ষেই এইভাবে আল্লাহ রব্বুল আলমিন বদরের প্রান্তরে মুসলমানদেরকে এমন এক বিজয় দান করেছেন এবং ওই দিনকে স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ রব্বুল্লা আলমিন ইয়াউমাল ফুরকান বলে আখ্যায়িত করেছেন এটা হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী সত্য যেটা সেটাকে বিজয় দানকারী দিবস কাজেই হে আমার যুবক ভাইয়েরা ইসলামের জন্য দিনের জন্য কালেমাতিল্লা এই কথা যেন আমরা ভুলে না যাই কালেমাকে ইসলামের কালেমাকে বলন্দ করার জন্য বাতিলের বিরুদ্ধে নিজেদেরকে মজবুত রাখার এবং সুদৃঢ় থাকার শিক্ষাই আমরা এই বদরের যুদ্ধ থেকে পাই আর যেহেতু এই যুদ্ধ রমাদান মাসে হয়েছে কাজে রমাদানের সাথেও এই যুদ্ধের গভীর সম্পর্ক রয়েছে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে ইসলামী মূল্যবোধ সম্বলিত এই জাতীয় ঘটনাগুলো আরও বেশি বেশি করে জানার তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته